যার প্রেমে পাখিরা গাই রে গান ঝঙ্কার তোলে ওই ঝরে নারে তান যার প্রেমে পাখিরা গাই রে গান ঝঙ্কার তোলে ওই ঝরে নারে তান খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন যার প্রেমে পাখিরা গাই রে গান ঝঙ্কার তোলে ওই ঝড় নারে তান যার প্রেমে পাখিরা গাই রে গান ঝঙ্কার তোলে ওই ঝড় নারে তান খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন জোছনা রাতের ওই চাঁদির হাসি আর তারার মেলা প্রজাপতির ন্যায় মনটায় আমার যেন করছে খেলা জোছনা রাতের ওই চাঁদির হাসি আর তারার মেলা প্রজাপতির ন্যায় মনটায় আমার যেন করছে খেলা যার সৃষ্টি এত যে সুন্দর লাগে সে জানি কেমন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন যার প্রেমে পাখিরা গাই রে গান ঝঙ্কার তোলে ওই ঝর নারে তান যার প্রেমে পাখিরা ঝঙ্কার তোলে ওই নারে তান খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন ফাগুন আসে ওই আগুন জেলে রাঙা কৃষ্ণ চূড়ায় যার পরশে দেখো প্রকৃতির সব ওরে হাত বাড়ায় ফাগুন রাঙা কৃষ্ণ চূড়ায় যার পরশে দেখো প্রকৃতির সব ওরে দুহাত বাড়ায় গানের সুরে সদা খুঁজি তারে আমি সারাক্ষণ খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন যার প্রেমে পাখিরা গাই রে গান ঝঙ্কারে তোলে ওই ঝড় নারী তান যার প্রেমে পাখিরা গাই রে গান ঝঙ্কারে তোলে ওই ঝড় নারী তান খুঁজে তারি মন খুঁজে তারি মন খুঁজে তারি মন খুঁজে তারি মন যার প্রেমে পাখিরা ঝঙ্কার তোলে ওই ঝড়ে নারে তান যার প্রেমে পাখিরা গায় রে গান ঝঙ্কার তোলে ওই ঝড়ে নারে তান খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন খুঁজে তারে মন